চালাচ্ছে ধ্বংসযজ্ঞ ও নির্যাতন এবং ছড়াচ্ছে বিভিন্ন রকম অপপ্রচার তবে আল্লাহ তালা চেয়েছেন শ্রেষ্ঠ আনসার ও মুহাজিরদের একটি জিহাদি জামাত অবশিষ্ট থাকুক যারা অটল থাকবে সত্যের ওপর কখনো তা থেকে সরে যাবে না অতপর সমস্ত মুসলিম উম্মা স্বামী তার পাশে একত্রিত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে তাদের সঠিক মানহাজ বনাম খারিজি সীমালঙ্ঘনকারী তাকফিরিদের বিকৃত মানহাজের মধ্যে পার্থক্য যারা কিনা উম্মাকে নতুন করে হাজাজ ইবনে ইউসুফের চরিত্রে সুসংবাদ শোনাচ্ছে যারা অচিরে মুসলিমদের মাথার ভার বহন করবে জিহাদ ও রিবাতের ভূমি সামের মুসলিম ও মুজাহিদগণ এবং প্রত্যেক স্থানে আমার মুসলিম ভাইগণ এখন আমাদের দায়িত্ব হলো শামের জিহাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা যার বড় অংশের পৃষ্ঠপোষকতা করছে ব্রিটেনের পালনকন্যা ও আমেরিকার অনুগামী সাউথ পরিবার ও তাদের আঞ্চলিক রাষ্ট্রগুলোর চেলারা তাই এই সকল ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হল স্বামী এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা ইসলামকে মিটিয়ে দিবে পক্ষান্তরে তারা এমন বিকৃত ইসলাম পেশ করবে যার ধর্মনিরপেক্ষতা ভূমিভিত্তিক রাষ্ট্র জাতীয়তাবাদের স্লোগান ও অপরাধীদের গুরুদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাথে ঐক্যমত পেষণ করবে এবং তারা ওই সকল লক্ষ লক্ষ মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলেছে যারা বিক্ষোভ মিছিলে বের হয়ে এই স্লোগান দিচ্ছিল যে কয়েদুনা লীল আবাদ সাইদুনা মুহাম্মদ আমাদের সর্বকালের নেতা ও সর্দার মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাই বিশ্ব কুফুরি শাসন ব্যবস্থা ও তার অপরাধীদের জন্য এবং আমাদের শাসক শ্রেণী ও তাদের ধর্মত্যাগী শাসন ব্যবস্থার জন্য বড় মুশকিল ও পেরেশানির বিষয় এই যে শামের মুজাহিদগণ ফিলিস্তিনের প্রায় সীমান্তে অবস্থান করছেন তারা সেই ইসরায়েল নামক রাষ্ট্রকে হুমকি দিচ্ছেন যা একান্ন বছর ধরে আমেরিকাকে নেতৃত্ব দানকারী বা আমেরিকার বাইরে থেকে আমেরিকাকে পরিচালনাকারী এ কারণে অপরাধের গুরুরা এই জিহাদকে শেষ করার জন্য এবং তার গতি ধর্মনিরপেক্ষতা দেশাত্মবোধ জাতীয়তাবাদ ও অপরাধের গুরুদের বিশ্ব কুফুরি শাসন ব্যবস্থার প্রতি বর্ষতার দিকে ফিরিয়ে দেওয়ার জন্য পরস্পর সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে তাই তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চক্রান্তের পর চক্রান্ত করছে এরই ধারাবাহিকতা জেনেভা রিয়াদ হুদনা অপরাধীদের লিডারদের নিরাপত্তা সবার বাস্তবায়ন করে যাচ্ছে এছাড়াও অব্যাহত রাখছে অগণিত ধোকা অপবাদ ও মিথ্যাচারের ধারাবাহিকতা তাই আজ আমাদের আবশ্যক দায়িত্ব হল স্বামীর জিহাদকে প্রত্যেকের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহযোগিতা করা এবং তার সাহায্যের জন্য হালকা বা ভারী হয়ে বের হয়ে পড়া আজ আমাদের দায়িত্ব স্বামীর মুজাহিদদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা যাতে তারা নুসাইরি ও ধর্মনিরপেক্ষতাবাদীদের থেকে এবং তাদের সহযোগী স্বাভাবিক ও তাদের মিত্র রাশিয়া ও পশ্চিমা ক্রুসেডারদের থেকে স্বাধীনতা লাভ করতে পারে এবং যাতে সেখানে একটি আদর্শ ইসলামী ও জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে পৃথিবীর সকল স্থান থেকে আগত জিহাদ ও রিবাতের ভূমি সামে আমার মুজাহিদ ভাইগণ নিশ্চয়ই আজ ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি হলো আপনাদের বাঁচা মরার ব্যাপার তাই হয় আপনারা সম্মান ও মর্যাদার সাথে মুসলিম হিসেবে বসবাস করার জন্য ঐক্যবদ্ধ হন অন্যথায় মতবিরোধ করে বিচ্ছিন্ন হয়ে পড়লে পরিণামে আপনাদেরকে একজন একজন করে শত্রুরা গ্রাস করবে আরেকটি বিশেষ বিষয় যার ব্যাপারে অনেকে অনেক কথা বলেছে আর তা করেছে স্বামের জিহাদি মুসলিম উম্মার দৃষ্টি তাদের প্রকৃত শত্রুদের থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আর তা হচ্ছে সমান ও গৌরবের প্রতীক প্রিয় জাবাহাতুল নুসরার কয়দাতুল জিহাদের সাথে সম্পৃক্ততার কথা যার সাথে সম্পৃক্ততার হওয়ার কারণে আমরা গর্বিত এবং যার ব্যাপারে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ তার দৃঢ়তা ও শক্তি বাড়িয়ে দিন এই ব্যাপারে আমি কয়েকটি সংক্ষিপ্ত ও স্পষ্ট কথা যা পূর্বেও বহুবার বলেছি তা হলো সামবাসী ও তাদের হৃৎপিণ্ড সাহসী ও সৌভাগ্যবান মুজাহিদগণ যখন তাদের ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে এবং তারা তাদের জন্য কোনো ইমাম মনোনীত করবে তখন তারা যেটা পছন্দ করবে সেটাই আমাদের পছন্দ কারণ আল্লাহর অনুগ্রহে আমরা ক্ষমতার আকাঙ্ক্ষী নই বরং আমরা শরীয়তে শাসন বাস্তবায়নের প্রত্যাশী আমরা মুসলমানদেরকে শাসন করতে চাই না বরং আমরা চাই ইসলাম দিয়ে মুসলিমদের মতো শাসিত হতে আমরা সর্বদা বলেছি আমরা স্বামের মুজাহিদিনদেরকে এক হওয়ার জন্য এবং একটি আদর্শ ইসলামী জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি যা ইনসাফের প্রসার ঘটাবে পরামর্শ নীতির বিস্তার ঘটাবে অধিকারসমূহ ফিরিয়ে দেবে অসহায় নিপীড়িতদের সাহায্য করবে জিহাদকে পুনরুজ্জীবিত করবে অতপর সমস্ত দেশগুলো মুক্ত করবে এবং আলাকসাকে মুক্ত করার জন্য ও খিলাফত আলা মিনহাজি নবুয়া ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে আল্লাহর অনুগ্রহে কখনো কিছুতেই সাংগঠনিক সম্পৃক্ততার দ্বারা এই সকল মহান কার্যক্রমের বিপরীতে কোনো বাধার সৃষ্টি হবে না যার স্বপ্ন দেখছে উম্মা আমরা এর একটি অংশমাত্র অভিভাবক নই আমরা অপরিচিত লোকদের বায়াতের মাধ্যমে তার অধিকারী হতে চাই না এবং আমরা আকস্মিক খলিফাও নই সুতরাং জামাতুল নুসরা যদি আল কায়দা থেকে পৃথক হয়ে যায় তাহলে কি অপরাধীদের মোরলরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে নাকি তাদেরকে খুনি অপরাধীদের সাথে এক দস্তরখানে বসতে বাধ্য করবে অতপর তাদেরকে বাধ্য করবে লাঞ্ছনা ও অপমানের চুক্তির আনুগত্য স্বীকার করতে তারপর অনৈতিকতা ও দালালি শাসনের কাছে আত্মসমর্পণ করতে অতপর নোংরা গণতন্ত্রের খেলতামাশায় অংশগ্রহণ করতে অতপর তাদেরকে নিক্ষেপ করবে কারাগারে যেমনটা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 বা গরদান পৃথক করে ফেলার হুমকি দেই না আমাদের সাথে যারা যুদ্ধ করে তাদেরকে তাকফির করি না যেমনটা নব্য খারিজি সীমালঙ্ঘনকারীরা করে থাকে হে মুমিনদের বাড়িতে অবস্থানরত আমাদের মুসলিম উম্মা এবং শামের ভূমিতে অবস্থানরত ইসলামের বীর সিংহ আমাদের সম্মানিত ভাইগণ নিশ্চয়ই আমরা আপনাদেরই মধ্য থেকে আপনাদেরই জন্য এবং আপনাদেরই অংশ যদিও দেশ ও অঞ্চল আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেছে কিন্তু আকিদা ও দিন আমাদেরকে একই সূত্রে আবদ্ধ করেছে আমরা আপনাদের সাথে আছি আমরা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে একই যুদ্ধে লিপ্ত ক্রুসিডিও অপরাধীদের লিডার ও তাদের মোরতাদ সহযোগীদের বিরুদ্ধে তাই আপনাদের বিজয়ই আমাদের বিজয় আপনাদের সম্মানই আমাদের সম্মান এবং আপনাদের তামকিন বা কর্তৃত্বই আমাদের কর্তৃত্ব সুতরাং অটল থাকুন হে আল্লাহর বান্দাগণ এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে যাতে পূর্বের ও পশ্চিমের সকল ক্রুসেডাররা মিত্রতা স্থাপন করেছে নুসাইরি ধর্মনিরপেক্ষতাবাদী রাফিজি ও দিন থেকে বিস্তৃতদের সাথে তাই আপনারা অটল থাকুন মোকাবেলায় অবিচল থাকুন এবং যুদ্ধে দৃঢ়বদ্ধ থাকুন ক্রুসেডারদের যুদ্ধাস্ত্র যেন আপনাদেরকে ভীত করে না দেয় কারণ পূর্বে আফগানিস্তানে ও ইরাকেও তা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আপনাদের সম্মানিত আমির মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ এর কথাটি স্মরণ করুন আল্লাহর উপর ভরসা করে তিনি বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ের আর বুশ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পরাজয়ের আমরা অচিরেই দেখব দুটি ওয়াদার কোনটি অধিক সত্য স্মরণ করুন তার আরেকটি কথা তিনি বলেছেন নিশ্চয়ই উসামার ব্যাপারটি একটি ব্যক্তিগত ব্যাপার হিসেবে বাকি থাকেনি বরং এটি এখন ইসলামের সম্মানের ব্যাপার হয়ে গেছে আরও স্মরণ করুন যখন তিনি তার ভাইদেরকে বলেছিলেন যদি তোমরা আজ উসামাকে সঁপে দাও তাহলে আগামীকাল তোমরা আমাকেও সঁপে দিবে তাই একেই বলে আল্লাহর ওপর ভরসা তার উপরই নির্ভর করা তিনি ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা এটা সেই জিনিস যা পূর্ব ও পশ্চিমের কুরসেডার বাহিনীকে আফগানিস্তানে নাস্তানাবুদ করে দিয়েছিল অতপর নাস্তানাবুদ করেছে ইরাকে আর অচিরেই আল্লাহর অনুমতিতে স্বামীও নাস্তানাবুদ করবে আপনারা সতর্ক থাকবেন ধর্মত্যাগী দালাল ও চাটুকার শাসন ব্যবস্থার কুমন্ত্রণা থেকে তা কখনোই আপনাদেরকে স্বাধীনতা সম্মান ও মর্যাদা দিবে না কেননা যার কাছে কোনো বস্তু নেই সে তা অন্যকে দিতে পারে না আর আপনাদের কাজ যেন কথাকে সত্যায়ন করে আপনারা বলেছিলেন লাঞ্ছনা থেকে মৃত্যু শ্রেয় মহান আল্লাহ তালা বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো ও ভয় করো তাহলে তাদের চক্রান্ত তোমাদের কিছুই করতে পারবে না নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা সব কিছু পরিবেষ্টন করে রাখেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته